সবাইকে শুভেচ্ছা আজ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মানুষজন বিজয় দিবস পালন করছে ভাবার বিষয় যে কিসের বিজয় এবং কিসের কিসের এত আনন্দ আমাদের দেশে শেখ হাসিনা সরকার শেখ হাসিনাকে গণতন্ত্রের মানুষ না বলে অনেকে দাবি করেন তার জন্য নোবেল পুরস্কার চান আসলে কি বাংলাদেশে গণতন্ত্র আছে বাংলাদেশ কিসের থেকে স্বাধীন হলো কিসের বিজয় হলো তা সত্যি প্রশ্ন করার সময় এখন আমাদের একাত্তরে আমাদের নিজেদের রক্ষাকারী যে বাহিনী পাকিস্তানের সেনাবাহিনী ছিল তারা আমাদেরকে হত্যা করছে সত্য কথা একইভাবে যখন বাংলাদেশ হলো সে সময় তারপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রপ্রধান যারা ভোট ভোটের যে প্রক্রিয়া তার মধ্যে থেকে এসে সেনাবাহিনী পুলিশ আধা সামরিক বাহিনী বিভিন্ন শক্তি ব্যবহার করে সাধারণ মানুষকে হত্যা করছে বিচার প্রক্রিয়ার বাইরে এবং তা চলতেছে সবচেয়ে সবচেয়ে ভালো উদাহরণ আব্দুল কাদের মোল্লাকে যেভাবে ফাঁসিতে চড়ানো হলো আফসোসের বিষয় হয়তো বা এরকম চলতেই থাকবে আর জনগণ ব্যস্ত থাকবে বিশাল বড় পতাকা বানানো নিয়ে দেশের বড় পতাকার পেছনে আবার কর্পোরেটরা সহযোগিতাও করবে কেউ হেলিকপ্টারে চড়ে আকাশে উঠে যাবে ছবি তোলার জন্য ব্যস্ত হবে বিশ্ব রেকর্ড ঘুরবে কিন্তু আফসোসের বিষয় স্বাধীনতা আমাদের দেশ এই যে সহিংসতা একে কখনো বিজয় করতে পারবে কি না জানি না আশা কিভাবে করি যদি এই একই সিস্টেম থাকে এই একই দুর্নীতিবাজ শোষকরা থাকে একই সাথে তাদের এই শাসন বজায় রাখার জন্য তার পেছনে যে সমস্ত বেনিফিশিয়ারিরা থেকে যায় তারা হেল্প করে যায় অন্যদিকে সাধারণ মানুষ পুলিশের গুলিতে মারা যাবে পুলিশের নির্যাতনে নির্যাতিত হবে দারিদ্রতায় নিষ্পেষিত হবে সাধারণ জনগণের যে গণবিপ্লব গণজোয়ার তাও যাতে বন্ধ করে রাখা যায় তার জন্য এরকম বিশাল বিশাল লাল সবজে পতাকা বানানো হবে এবং দেখানো হবে যে তারা কত বড় শক্তি দেশপ্রেমের নামে এই হটকারিতা চলতেই থাকবে এই বিজয় দিবসে প্রশ্ন অবশ্যই করার দরকার যে কি হওয়া উচিত সামনে আসলে আমাদের বিজয় অর্জিত হয়েছে গণতন্ত্র কি আছে আমরা কতখানি বলতে পারি আমরা স্বাধীন আসলে দেশটা কি স্বাধীন এই সমস্ত প্রশ্ন সাধারণ জনগণকে করা উচিত নির্বাচনের নামে যে প্রহসন চলছে এরপরেও ভারতের যে আগ্রাসন স্পেশালি ভারতের যে সরকার বর্তমান রুলিং গভর্নমেন্ট তাদের যে আগ্রাসন চলছে এবং অন্যান্য ভিন্ন ভিন্ন শক্তিরাও এর মাঝে কাজ করতেছে প্রস্তুত সামনে রাখাই উচিত তাহলে কি করা দরকার হতাশা খুব সবই রয়ে গেল দেখা যাক কি হয় যারাই কথা বলতে যাবে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ একটা এমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে গণ জনগণকে জেগে ওঠা ছাড়া আর কোনো উপায় সম্পূর্ণ সিস্টেমকে ঝেড়ে সাজানো ছাড়া আর কোনো উপায় রয়েছে কি না আমার জানা নেই সময় বলে দেবে কী হয় ধন্যবাদ